এসেছে সময় গর্জে ওঠার এসেছে সময় বদলা নেবার এসেছে সময় গর্জে ওঠার এসেছে সময় বদলা নেবার এসেছে সময় অস্ত্র হাতে এসেছে সময় অস্ত্র হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার এসেছে সময় গর্জে ওঠা এসেছে সময় বদলা নেবা এসেছে সময় গড়ে যে ওঠা এসেছে সময় বদলা নেবা দেখো আজ তুমি সামের দিকে মজলুম মুসলিম ডাকছে তোকে দেখো আজ তুমি সামের দিকে মজলুম মুসলিম ডাকছে তোকে দেখো আজ তুমি আফগানে শহীদ হাফেজ ভাই ডাকছে তোকে দেখো আজ তুমি আফগানে শহীদ হাফেজ ভাই ডাকছে তোকে দেখো আজ তুমি শামের দিকে মজলুম মুসলিম ডাকছে তোকে দেখো আজ তুমি আফগানে শহীদ হাফেজ ভাই ডাকছে তোকে গর্জে উঠো অস্ত্র হাতে গর্জে উঠো অস্ত্র হাতে সিংহের মতো গর্জন দিয়ে এসেছে সময় গরজে উঠা এসেছে সময় বদলা নেবা এসেছে সময় গরজে উঠা এসেছে সময় বদলা নেবা এসেছে সময় অস্ত্র হাতে এসেছে সময় অস্ত্র হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার এসেছে সময় গর্জে ওঠার এসেছে সময় বদলা নেবার এসেছে সময় গর্জে ওঠার এসেছে সময় বদলা নেবার লড়বো এবার তোদের সাথে অস্ত্র হাতে নিয়েছি লড়ব এবার তোদের সাথে অস্ত্র হাতে নিয়েছি শহীদ ভাইয়ের বদলা নিতে শহীদ ভাইয়ের বদলা নিতে ময়দানে আমরা এসেছি শহীদ ভাইয়ের বদলা নিতে ময়দানে আমরা এসেছি লড়বো এবার তোদের সাথে অস্ত্র হাতে নিয়েছি শহীদি ভাইয়ের বদলা নিতে ময়দানে আমরা এসেছি আল কায়দার পতাকা হাতে আল কায়দার পতাকা হাতে এবার আমরা এসেছি এসেছে সময় গর্জে ওঠার এসেছে সময় বদলা নেবার এসেছে সময় গরজে উঠার এসেছে সময় বদলা নেবার এসেছে সময় অস্ত্র হাতে এসেছে সময় অস্ত্র হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার এসেছে সময় গর্জে উঠার এসেছে সময় বদলা নেবার এসেছে সময় গর্জে উঠার এসেছে সময় বদলা নেবার এসেছে সময় গরজে উঠার এসেছে সময় বদলা নেবার